بسم الله الرحمن الرحيم طاسم تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك أن لا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين বিসমিল্লাহ রহমান রহিম তসিন মিম এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত হে মোহাম্মদ এ লোকের ইমান আনছে না বলে তুমি যেন দুঃখে নিজের প্রাণ বিনষ্ট করে দিতে বসেছ আমি চাইলে আকাশ থেকে এমন নিদর্শন অবতীর্ণ করতে পারতাম যার ফলে তাদের ঘাড় তার সামনে নত হয়ে যেত وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون তাদের কাছে দয়াময়ের পক্ষ থেকে যে নতুন নসিহতে আসে তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় এখন যখন তারা মিথ্যা আরোপ করেছে তখন তারা যে জিনিসের প্রতি বিদ্রুপ করে চলেছে অচিরেই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 রবকে قال آمنتم له قبل أن آذن لكم قبل أن آذن لكم وإنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين ফেরাউন বলল তোমরা মুসার কথা মেনে নিলে আমি তোমাদের অনুমতি দেবার আগেই নিশ্চয়ই এ তোমাদের প্রধান যে তোমাদের জাদু শিখিয়েছে বেশ এখনই তোমরা জানবে আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করাব এবং তোমাদের সবাইকে সুরবিদ্ধ করব তারা জবাব দিল কোনো পরোয়া নেই আমরা নিজেদের রবের কাছে পৌঁছে যাব আর আমরা আশা করি আমাদের রব আমাদের গুনাহ মাফ করে দেবেন কেননা সবার আগে আমরা ইমান এনেছি من جنات وعيون وكنوز ومقام كريم كذلك وأورثناها بني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 ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مي وإن ربك لهو العزيز الرحيم শালতি তায়ের বীজ নিয়ে বেহ পড়ল দুদল যখন পশর দেখে দিল তখন মুসার সাথে চিকা করল আমরা পাঠা হয়ে গেলাম বলল কখনো না আমার সে আছেন আর রব وأزلفنا ثم الآخرين وأنجنا موسى ومن معه أجمعين ثم رلقا إن كان يتوما مؤمنين وإن ربك هو العزيز الرحيم শালু তারাদের পিছনে বের হয়ে পড়ল দুদল যখন মরপকে পেল তখন মুসা সাথীরা তার করে উঠল আমি তো পাঠা হয়ে গেলাম মুসা বলল কোনো না মাথা দাঁড়েন আর রব নিশ্চয় আমাকে পথ রাখবেন আমি সৌর মাথা হুকুম দিলাম মারো তোমার লাঠি সাগরের বুকে সহসাই সাগর দীন হয়ে গেল এবং তার প্রত্যেকটি টুকরা হয়ে গেল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 إلا رب العالمين الذي خلقني فهو يهدين সে জিজ্ঞেস করল তোমরা যখন তাদেরকে ডাকো তখন কি তারা তোমাদের কথা শোনে অথবা তোমাদের কি কিছু উপকার বা ক্ষতি করে তারা জবাব দিল না বরং আমরা নিজেদের বাপ দাদাকে এমনটি করতে দেখেছি এ কথা ইব্রাহিম বলল কখনো কি তোমরা চোখ মেলে সেই জিনিসগুলো দেখেছ যাদের বন্দিগি তোমরা ও তোমাদের অতীত পূর্বপুরুষেরা করতে অভ্যস্ত এরা তো সবাই আমার দুশ্মন একমাত্র রব্বুল আলমিন ছাড়া যিনি আমাকে সৃষ্টি করেছেন তারপর তিনি আমাকে পথ দেখিয়েছেন والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين তিনি আমাকে খাওয়ানো পান করান এবং রোগাক্রান্ত হলে তিনি আমাকে রোগ মুক্ত করেন তিনি আমাকে মৃত্যু দান করবেন এবং পুনরায় আমাকে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 যদি তুমি এসব কথা থেকে বিরত না হও তাহলে আমাদের জনপদগুলো থেকে যেসব লোককে বের করে দেয়া হয়েছে তুমিও নির্ঘাত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে বলল তোমাদের এসব কৃতকর্মের জন্যে যারা দুঃখ বোধ করে আমি তাদের অন্তর্ভুক্ত হে আমার রব আমাকেও আমার পরিবার পরিজনকে এদের কুকর্ম থেকে মুক্তি দাও শেষে আমি তাকে ও তার সমস্ত পরিবার পরিজনকে রক্ষা করলাম এক বৃদ্ধা ছাড়া যে পেছনে অবস্থানকারীদের দলভুক্ত ছিল তারপর অবশিষ্ট লোকদেরকে আমি ধ্বংস করে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম একটি বৃষ্টি ধারা যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের উপর বর্ষিত বৃষ্টি ছিল বড়ই নিকৃষ্ট নিশ্চিতভাবে এর মধ্যে রয়েছে একটি নিদর্শন কিন্তু তাদের মধ্যে অধিকাংশই মান্যকারী নয় আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালী এবং করুণাময় كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم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 সত্তাকে ভয় করো যিনি তোমাদের ও অতীতের প্রজন্মকে সৃষ্টি করেছেন قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين قال ربي أعلم بما تعملون فكذبوه فأخذهم عذاب يوم الذلة إنه كان عذاب يوم عظيم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم তারা বলল তুমি নিছক একজন জাদুগ্রস্ত ব্যক্তি এবং তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নও আর আমরা তো তোমাকে একেবারে মিথ্যুক মনে করি যদি তুমি সত্যবাদী হও তাহলে আকাশের একটি টুকরা ভেঙে আমাদের উপর ফেলে দাও সোয়েব বলল আমার রব জানেন তোমরা যা কিছু করছ তারা তাকে প্রত্যাখ্যান করল শেষ পর্যন্ত ছাতার দিনের আজাব তাদের উপর এসে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 تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون এরা কি আমার আজাব ত্বরান্বিত করতে চাচ্ছে তুমি কি কিছু ভেবে দেখেছ যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাস করার অবকাশও দেই এবং তারপর আবার সেই একই জিনিস তাদের উপর এসে পড়ে যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে তাহলে জীবন যাপনের এ উপকরণগুলো যা তারে যাবৎ পেয়ে আসছে এগুলো তাদের কোন কাজে লাগবে দেখো আমি কখনো কোনো জনপদকে তার জন্য উপদেশ দেয়ার যোগ্য সতর্ককারী না পাঠিয়ে ধ্বংস করিনি এবং আমি জালেম ছিলাম না এই সুস্পষ্ট কিতাবটি নিয়ে শয়তান অবতীর্ণ হয়নি এ কাজটি তাদের শোভাও পায় না এবং তারা এমনটি করতেই পারে না তাদেরকে তো এর শ্রবণ থেকেও দূরে রাখা হয়েছে فلا تدع مع الله إلها آخر فتكون من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 শুধুমাত্র প্রতিশোধ নেয় আর জুলুমকারীরা শীঘ্রই